ফৌজি বাণিজ্য সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তলে এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সুতরাং যুদ্ধ বিগ্রহ অথবা দুর্যোগের সময় দেশের প্রয়োজনে সাহসী ভূমিকাই হচ্ছে সেনাবাহিনীর কাছে প্রত্যাশা কিন্তু নানা ধরনের বাণিজ্যিক তৎপরতায় জড়িত হয়ে পড়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক গোষ্ঠীতে সামরিক বাহিনীর বাণিজ্যিক সাম্রাজ্যের পরিধি দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এসব বাণিজ্যিক উদ্যোগের আদ্যপান্ত এবং তার প্রভাব নিয়েই আমাদের এই ধারাবাহিক ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের প্রথম পর্বে আমরা নজর দেব সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে এমন সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ইতিহাস ও ব্যবসার প্রকৃতি এবং বাণিজ্যিক আকাঙ্ক্ষার দিকে আমি এসেছি তেজগা শিল্প এলাকায় সেনা কল্যাণ সংস্থার স্যাভয় আইসক্রিম ফ্যাক্টরিতে ঢাকার বাইরে মফস্বলের কোনো শহরে আপনি যদি আইসক্রিম খেতে চান তাহলে হতে পারে যে আইসক্রিমটি আপনি খাচ্ছেন তা সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তৈরি এটা কোল্ড রুম এখানে থাকার পরে ওই পেস্ট ফর্মের আইসক্রিমটা পুরো হার্ড হয়ে যায় নেক্সট আমরা একইভাবে ধরুন রাজধানী ঢাকা কিংবা দেশের অন্যান্য জায়গায় যেসব দালান কোঠা তৈরি হচ্ছে সেগুলোতে যেসব সিমেন্ট ব্যবহার করা হয় তার প্রতি একশোটি বস্তার মধ্যে অন্তত পাঁচটি হচ্ছে এমন প্রতিষ্ঠানের তৈরি যার সাথে সশস্ত্র বাহিনী জড়িত এই পুরা মিল কিন্তু কন্ট্রোল হচ্ছে এখান থেকে এই জন্য এটাকে বলা হয় সিসিআর সেন্ট্রাল কন্ট্রোল রুম একটা কম্পিউটার দিয়ে এবং একটা প্যানেল দিয়ে পুরা মিলের সমস্ত প্যারামিটার চেক করা হচ্ছে সিমেন্ট প্রোডাকশনটা হয় খুব পদ্ধতি খুব সহজ মানে আমরা ওখান থেকে ওই যে ওয়েব ফিডার দিয়ে র মেটেরিয়ালটা দিচ্ছি এই বল মিলে যেটা ঘুরতেছে সামরিক বাহিনী ইতোমধ্যেই যেসব নানা ধরনের বাণিজ্যিক উদ্যোগ এবং প্রকল্পে জড়িত হয়ে পড়েছে তার সম্পদ মূল্য অত্যন্ত রক্ষণশীল হিসাবেও তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অনেকেই বলেছেন মনে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী ইংরেজিতে যাকে বলে কংলোমারেট তা হচ্ছে সেনা শিল্প গোষ্ঠী ফাস্টফুড জুতা থেকে সিমেন্ট তৈরি সাধারণ হোটেল থেকে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ব্যাংক সিএনজি পেট্রোল বৈদ্যুতিক বাতি পাখা এসব কিছুর ব্যবসাতেই এখন সেনাবাহিনীর নাম যুক্ত রয়েছে আর সেনাবাহিনীর প্রস্তাবিত প্রকল্পের তালিকা অনেক দীর্ঘ সেনাবাহিনীর নাম সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রকল্পগুলোর সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা ঠিক কতটা এবং তার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানার জন্য সেনা সদরের সাথে যোগাযোগের পর কয়েক মাস অপেক্ষা করেও সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সম্পর্কিত বাংলাদেশের সবচেয়ে পুরনো বাণিজ্যিক প্রতিষ্ঠানটি হচ্ছে সেনা কল্যাণ সংস্থা সংস্থাটির নিজস্ব প্রকাশনায় বলা হচ্ছে অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে নানান রকম সেবামূলক সহায়তা দেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বেশ কয়েকটি বাণিজ্যিক ইউনিট বা প্রকল্পের পরিচালনাকারী প্রতিষ্ঠান military incorporated inside Pakistan's military economy এই গ্রন্থের জন্য সুখ্যাতি পেয়েছেন পাকিস্তানের গবেষক ড আয়েশা সিদ্দিকা তাঁর বর্ণনায় উপমহাদেশে সেনাবাহিনীর বাণিজ্যে জড়িত হবার ইতিহাস Well, you know, it dates back to the 1950s, early 1950s, uh, when the money which was received as war veterans, part of war veterans fund uh, reserve, you know, which had been kept with the British government, uh, the Pakistan's share was received, um, এর ইতিহাস শুরু পঞ্চাশের uh, দশকে যুদ্ধ ফেরত সৈনিকদের জন্য গঠিত যে তহবিল ব্রিটিশ সরকারের কাছে ছিল তাতে পাকিস্তানের অংশটি পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করার পর পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী ভারত সরকারের মতো যুদ্ধ ফেরত সৈনিকদের মধ্যে তা বিতরণ না করে তা দিয়ে শিল্প প্রতিষ্ঠা করে আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত পাওয়া যায় তা হলো সেই পঞ্চাশের দশকেই প্রথমত পাকিস্তানের সামরিক বাহিনীর একটা আলাদা এবং জোরালো রাজনৈতিক ক্ষমতা ক্ষমতা ছিল আর দ্বিতীয়ত পাকিস্তানের সেনাবাহিনী একটা ভিন্ন ধরনের বাহিনী হতে চেয়েছিল যারা শুধুমাত্র দেশের জন্য যুদ্ধ করার কাজেই নিজেদের সীমাবদ্ধ রাখতে রাজি ছিল না বরং দেশের আর্থ সামাজিক উন্নয়নেও একটা ভূমিকার কথা ভাবছিল পঞ্চাশের দশকের গোড়ার দিকে উনিশশো তিপ্পান্ন চুয়ান্নতে এভাবেই ফৌজি ফাউন্ডেশন গঠিত হয় is when the Forgy Foundation, one of the first organizations, Uh, তবে পাকিস্তানের পূর্ব ও পশ্চিমের মধ্যে যে বৈষম্যকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পৃথক দেশ হিসাবে আত্মপ্রকাশ সেই বৈষম্য থেকে সেনাবাহিনীও বাদ যায়নি ফলে ফৌজি ফাউন্ডেশনের বেশিরভাগ সম্পদই ছিল পশ্চিম পাকিস্তানে বাংলাদেশে উত্তরাধিকার হিসাবে যা পাওয়া যায় তার পরিমাণ ছিল সামান্য যতদূর জানা যায় উনিশশো বাহাত্তরে যখন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয় তখন তার মূলধন ছিল আড়াই কোটি টাকার মতো তবে মাত্র চার বছরের মধ্যে ওই সংস্থার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় একশো কোটি টাকা সেনা কল্যাণ সংস্থার প্রকাশিত প্রচারপত্রে দেখা যায় যে গত আটত্রিশ বছরে ধারাবাহিকভাবে এর পরিধি বিস্তৃত হয়েছে সংস্থাটির অধীনে এখন রিয়েল এস্টেট এবং শিল্পের সেবামুখী চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শেয়ারও রয়েছে সেনা কল্যাণ সংস্থার অধীনে সচল প্রতিষ্ঠানগুলোর তালিকা হচ্ছে এরকম Mongla cement factory diamond food industries Fauji flour mills Chittagong flour mills Sena Kalyan electric industries Ansel textile mills limited Savoy ice cream chocolate and candy factory eastern hosiery mills SK fabrics Savoy bread and biscuit factory Sena garments factor ইয়ামাগেন electronics Sainik lamps distribution centre Amin Mohiuddin foundation SKS commercial space Sena Kalyan commercial complex Ananya shopping complex Sena travels limited SKS trading house SKS Bhaban Khulna new hotel tiger garden real estate division Chattogram এবং এসকে টেক্সটাইলস এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠান কার্যত লোকসানের বোঝা সইতে না পেরে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে যেমন ফৌজি চটকল এবং ফৌজি রাইস মিলস তবে সেনা কল্যাণ সংস্থার বিনিয়োগ ও বাণিজ্যের আকার বা আয়তনের তুলনায় বহুগুণ বেশি বাণিজ্য করছে সেনাবাহিনীর আরেকটি কল্যাণমূলক সংস্থা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের বিনিয়োগও যেমন বিপুল তেমনি তার বাণিজ্যিক আকাঙ্ক্ষাও বলা চলে অত্যন্ত উচ্চাভিলাষী আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এখন চালু আছে ষোলোটি প্রতিষ্ঠান যেগুলো হলো army shopping complex Radisson water garden hotel trust bank limited Sena packaging limited Sena hotel development limited trust filling and CNG station Sena filling station Chattogram Bhatiary golf and country club Kurmitola golf club Savar golf club water garden hotel limited Chattogram trust auditorium এবং ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড আর তৃতীয়ত সশস্ত্র বাহিনী সরাসরি যুক্ত হয়েছে বাণিজ্যে এমন দৃষ্টান্ত অন্তত দুটো বাহিনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটি বাহিনী হল সেনাবাহিনী এবং নৌবাহিনী সরকারি নথিপত্রে দেখা যায় উভয় ক্ষেত্রেই এই দুই বাহিনীর আগ্রহের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত খাতের কয়েকটি লোকসানি প্রতিষ্ঠানকে তাদের কাছে হস্তান্তর করেছে এর মধ্যে সেনাবাহিনী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের স্থাপনার মধ্যেই প্রতিষ্ঠা করেছে আরও তিনটি নতুন বাণিজ্যিক ইউনিট এগুলোর একটি হল বিএমটিএফ সিএনজি কনভার্সন লিমিটেড এবং দ্বিতীয়টি হচ্ছে বিএমটিএফ প্রশিক্ষণ কেন্দ্র আর তৃতীয়টি হল হংকংয়ে রেজিস্ট্রিকৃত প্রতিষ্ঠান ট্রেড মিউচুয়াল হংকংয়ের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত Bangladesh footwear and leather products limited আর নৌবাহিনীর পরিচালনায় রয়েছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং dockyard of engineering works limited Kalyan ট্রাস্টের বাইরে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী এবং নৌবাহিনীর এভাবে সরাসরি বাণিজ্যে যুক্ত হবার ইতিহাস হচ্ছে খুবই সাম্প্রতিক মাত্র বছর দশকের সেনা কল্যাণ সংস্থার বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসার অব্যাহত থাকা সত্ত্বেও আটানব্বই সালের জুন মাসে তৎকালীন সেনাপ্রধান মরহুম লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানের সময় প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট অবশ্য বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সংঘ স্মারকে যেসব লক্ষ্য বর্ণিত আছে তার প্রথমটিতে বলা হয়েছে সাবেক সেনা সদস্য এবং তাদের সন্তান ও পোষ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তার বিকাশের ব্যবস্থা করা দ্বিতীয় লক্ষ্যটিতে বলা হয়েছে সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত ও শহীদ পরিবারের কল্যাণের কথা আর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই সংঘ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক বাসনা নিয়েই এই ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে পুঁজিবাদী সমাজে পুঁজির যে মৌলিক চরিত্র সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ট্রাস্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি ছোট ব্যবসা যেমন মাঝারি ব্যবসায় উন্নীত হতে চায় মাঝারি ব্যবসা যেমন বড় ব্যবসায় রূপান্তরিত হতে চায় তেমনি উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক বাসনা সেনাবাহিনীর নেতৃত্বের মধ্যেও দেখা গেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সংঘস্মারকে আনুষঙ্গিকভাবে যেসব প্রকল্প হাতে নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো ঢাকায় আবাসিক হোটেল এবং বিপণী কেন্দ্র বাণিজ্যিক ব্যাংক বিমা কোম্পানি জঙ্গল বুট ফ্যাক্টরি চট্টগ্রামে একটি সিমেন্ট ফ্যাক্টরি কাদিরাবাদে একটি চিনিকল যশোরে ফ্লাওয়ার মিলস ফাউন্ড্রি এবং পেট্রোল পাম্প গল্ফ ক্লাব বিভিন্ন জায়গায় বিপণী কেন্দ্র কার সার্ভিসিং এবং ওয়াশিং সেন্টার রেন্টে car service packing and courier service নারায়ণগঞ্জে fabric dyeing and screen printing unit নারায়ণগঞ্জে হোসিয়ারি মিলস সব সেনানিবাসে ব্রাস অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রি কুমিল্লায় বিদ্যুৎ প্রকল্প রংপুরে ওষুধ শিল্প এবং ক্লিংকার প্রক্রিয়াজাতকরণ প্রকল্প বগুড়ায় সিমেন্ট প্রকল্প সিলেটে রেস্তোরাঁ এবং পর্যটন ও ট্রাভেল এজেন্সি ঢাকায় হাসপাতাল সব সেনানিবাসে মৎস্য চাষ প্রকল্প এবং পোলট্রি খামার অনুসন্ধানে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর নানা ধরনের বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের পিছনে পাকিস্তান যে শুধু একটি মডেল হিসাবে বিবেচিত হয়েছে তাই নয় বরং অন্তত একটি প্রকল্পের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও রয়েছে ফৌজি বাণিজ্যের দ্বিতীয় পর্বে শুনব সে কথা